তুমি রহিম তুমি রহমান তোমার করুণার নাই যে শেষ তুমি রহিম তুমি রহমান তোমার করুণার নাই যে শেষ তুমি রহিম তুমি রহমান তোমার করুণার নাই যে শেষ দিয়েছ তোমার করুণা পার দিয়েছ তোমার করুণা পার দিয়েছ তোমার করুণা পার স্বাধীন বাংলাদেশ তুমি রহিম তুমি রহমান তোমার করুণার নাই যে তুমি রহিম তুমি রহমান তোমার করুণার নাই যে কোকিলের কণ্ঠে দিয়েছ সুর নদী ছুটে চলে দূর বহুদূর কোকিলের কণ্ঠে দিয়েছ সুর নদী ছুটে চলে দূর বহুদূর কোকিলের কণ্ঠে দিয়েছ সুর নদী ছুটে চলে দূর বহুদূর সবুজ শ্যামলে দিয়েছ ধরা সবুজ শ্যামলে দিয়েছ ধরা সবুজ শ্যামলে দিয়েছ ধরা দেখতে লাগবে তুমি রহিম তুমি রহমান তোমার করুণার নাই যে তুমি রহিম তুমি রহমান তোমার করুণার নাই যে শেষ আধার ঘুচাতে তুমি দিয়েছ রবি পাপি তরাতে দিলে দয়ার নবী আধার ঘুচাতে তুমি দিয়েছ রবি পাপি তরাতে দিলে দয়ার নবী আধার ঘুচাতে তুমি দিয়েছ রবি পাপি তরাতে দিলে দয়ার নবী তুমি চাওয়া তুমি পাওয়া তুমি চাওয়া তুমি পাওয়া শুরু তুমি শেষ তুমি রহিম তুমি রহমান তোমার করুণার নাই যে শেষ তুমি রহিম তুমি রহমান তোমার করুণার নাই যে শেষ ফুলে ফলে ভরা সবুজ বাগান এসব কিছুই প্রভু তোমার দান ফুলে ফলে ভরা সবুজ বাগান সব কিছুই প্রভু তোমারি দান ফুলে ফলে ভরা সবুজ বাগান এসব কিছুই প্রভু তোমারি দান তোমার রহম চাই যে সদা তোমার রহম চাই যে সদা তোমার রহম চাই যে সদা তোমার করুণা শেষ তুমি রহিম তুমি রহমান তোমার করুণার নাই যে শেষ তুমি রহিম তুমি রহমান তোমার করুণার নাই যে শেষ দিয়েছ তোমার করুণা পার দিয়েছ তোমার করুণা পার স্বাধীন বাংলাদেশ তুমি রহিম তুমি রহমান তোমার করুণার নাই যে শেষ তুমি রহিম তুমি রহমান তোমার করুণার নাই যে শেষ তুমি রহিম তুমি রহমান তোমার করুণার নাই যে শেষ তুমি রহিম তুমি রহমান